قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت অরে ও বাসি ছড়ো রং তামাশা হাসি দেখো চারিদিকে কে আমাতের আলামত কেয়ামত ফিল বাজাবে বাসি উঠবে তুফান সর্বনাশি তোবার দরজা বন্ধ হবে থাকবে না আর পথ কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত ও কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত পথে ঘাটে চলে নারী বেলাজ বেসরম পর্দা ছেড়ে চুরিধারি দুনিয়াদারি খুন খারাপি গেছে বেড়ে অযোগ্য না দান লোকেরা নামি দামি সিংহাসনে কেন সমাজ গুণী সমাজ কান্দে বসে ঘরের কোণে মারামারি হানাহানি কথায় কথায় মন্দ গালি ভালো কাজ করে না মানুষ মন্দ কাজে দেয় হাততালি হিংসা বিদ্বেষ লোভ লালসায় এই দুনিয়ার মানুষ যত কেমন জানি হয়ে গেছে জীব জানো আর পশুর মতো ওরে ও বাসি ছাড়ো রং তামাশা হাসি দেখো চারিদিকে কে আমাদের আলামত ইসরাফিল যাবে বাসি উঠবে তুফান সর্বনাশি তোবার দরজা বন্ধ হবে থাকবে না আর পথ কে কেয়ামত কেয়ামত কেয়ামত قیامت قیامت قیامت او قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت অসহায় দুর্বলের উপর জুলুম চালায় অত্যাচারী ভালো মানুষ পায় না খেতে মন্দরা পায় বাড়ি গাড়ি কুসন্তানের জ্বালাতনে পিতা মাতার চোখে পানি মাটির উপর লাশ রেখে তার সম্পদ নিয়ে টানা টানি হালাল হারাম সকল ভুলে টাকার পিছে সবাই ছোটে ভাইয়ের মাথায় কুড়াল মারে তিমের মাল খাইরে লুটে কাফের মুশরিক বেদিনেরা দুনিয়া নিল দখলে ধুকে ধুকে মরছে মমিন সেই কাফের পদ তলে অরে বাসি ছাড়ো রং তামাশা হাসি দেখো চারিদিকে কে আমাতের আলামত কে আমার ফিলবা যাবে বাসি উঠবে তুফান সর্বনাশী তোবার দরজা বন্ধ হবে থাকবে না আর পথ কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত ও কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত কেয়ামত পশ্চিমেতে উঠবে সুরুজ চন্দ্র তারার হবে পতন আসমান জমিন পাহাড় পর্বত উড়বে হাওয়ায় ধুলার মতন কবর ফেরে উঠবে মানুষ ছুটবে হাসরের ময়দানে ইয়ানাফসি ইয়ানাফসি বলবে চিনবে না কেউ আপন জনে টাকা পয়সা সহায় সম্পদ আসবে না আর কোনো কাজে বাজবে তারাই ছিল যারা হজ্জা কাতরো জানা মাঝে সময় থাকতে হহুশিয়ার ও দুনিয়ার মানুষেরা নাই কোনো পথ আল্লাহর রহমত রাসুলের সাফায়াত ছাড়া ওরে ও দুনিয়াবাসী ছাড়ো রং তামাশা হাসি দেখো চারিদিকে কে আমাতের আলামত ফিলবা যাবে বাসি উঠবে তুফান সর্বনাশী তোবার দরজা বন্ধ হবে থাকবে না আর পথ قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت او قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت قیامت